পৃথিবীতে রয়েছে পরস্পর সংলগ্ন আলাদা আলাদা ভূখণ্ড রয়েছে আঙুর বাগান শস্য ক্ষেত খেজুর গাছ কিছু একাধিক কাণ্ড বিশিষ্ট আবার কিছু এক কাণ্ড বিশিষ্ট সবে সিঞ্চিত একই পানিতে কিন্তু স্বাদের ক্ষেত্রে আমি করে দেই তাদের কোনটাকে বেশি ভালো এবং কোনটাকে কম ভালো এসব জিনিসের মধ্যে যারা বুদ্ধিকে কাজে লাগায় তাদের জন্য রয়েছে বহুতর নিদর্শন وإن تعجب فعجب قولهم أإذا كنا ترابا أإنا لفي خلق جديد أولئك الذين كفروا بربهم وأولئك الأغلال في أعناقهم وأولئك أصحاب النار هم فيها خالدون এখন যদি তুমি বিস্মিত হও তাহলে লোকদের এই কথাটি বিস্ময়কর মরে মাটিতে মিশে যাবার পর কি আমাদের আবার নতুন করে পয়দা করা হবে এরা এমন সব লোক যারা নিজেদের রবের সাথে কুফুরি করেছে এরা এমন সব লোক যাদের গলায় শেকল পরানো আছে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 دونه لا يستجيبون لهم بشيء إلا كباصط كفيه إلى الماء إلا كباصط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال ولله يسجد من في السماوات والأرض طوعا وكرها وظلالهم, وظلالهم بالغدو والآصال তিনি তোমাদের সামনে বিজলে চমকান যা দেখে তোমাদের মধ্যে আশঙ্কার সঞ্চার হয় আবার আশাও জাকে তিনি পানি মেঘ উঠান মেঘের গর্জন তার প্রশংসা সহকারে তার পবিত্রতা বর্ণনা করে এবং ফেরেশ তারা তাঁর ভয় কম্পিত হয়ে তার তসবিহ করে তিনি বজ্রপাত করেন এবং অনেক সময়ে তাকে যার উপর চান ঠিক সে যখন আল্লাহ সম্পর্কে বিতন্ডতা লিপ্ত তখনই নিক্ষেপ করেন আসলে তা কৌশল বড়ই জবরদস্ত একমাত্র তাকে ডাকা সঠিক আর অন্যান্য সত্তাসমূহ আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে এ লোকেরা ডাকে তারা তাদের প্রার্থনায়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 কিতাব নাজিল হয়েছে তাকে যে ব্যক্তি সত্য মনে করে আর যে ব্যক্তি সত্যের ব্যাপারে অন্ধ তারা দুজন সমান হবে এটা কেমন করে সম্ভব উপদেশ তো শুধু বিবেকবান মানে লোকেরা গ্রহণ করে আর তাদের কর্মপদ্ধতি এমন হয় যে তার আল্লাহকে প্রদত্ত নিজেদের অঙ্গীকার পালন করে এবং তাকে মজবুত করে বাঁধার পর ভেঙে ফেলে না তাদের নীতি হয় আল্লাহ যেসব সম্পর্ক বন্ধন অক্ষুণ্ণ রাখার হুকুম দিয়েছেন সেগুলো তার অক্ষুণ্ণ রাখে নিজেদের রবকে ভয় করে এবং তাদের থেকে করা হিসেব না নেওয়া হয় এই ভয় সন্ত্রস্ত থাকে তাদের অবস্থা হয় এই যে নিজেদের রবের সন্তুষ্টির জন্য তারা সবর করে নামাজ কায়েম করে আমার দেয়া রিজিক থেকে প্রকাশ্যে গোপনে খরচ করে এবং ভালো দিয়ে মন্দ দূরীভূত করে আখেরাতের গৃহ হচ্ছে তাদের জন্যে অর্থাৎ এমন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 হতো যার শক্তিতে পাহাড় চলতে থাকত অথবা পৃথিবী বিদীর্ণ হতো কিংবা মৃত কবর থেকে বের হয়ে কথা বলতে থাকত এ ধরনের নিদর্শন দেখিয়ে দেওয়া তেমন কঠিন কাজ নয় বরং সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহরই হাতে কেন্দ্রীভূত তাহলে ইমানদাররা কি এখনো পর্যন্ত কাফেরদের চাওয়ার জবাবে কোন নিদর্শন প্রকাশের আশায় বসে আছে এবং তার কথা জেনে হতাশ হয়ে যায়নি যে যদি আল্লাহ চাইতেন তাহলে সমগ্র মানব জাতিকে হেদায়ত দিয়ে দিতেন যারা আল্লাহর সাথে কুফুরির নীতি অবলম্বন করে রেখেছে তাদের উপর তাদের কৃতকর্মের দরুন কোনো না কোনো বিপর্যয় আসতেই থাকে অথবা তাদের ঘরের কাছে কোথাও তাবতীর্ণ হয় এ ধারাবাহিকতা চলতেই থাকবে যে পর্যন্ত না আল্লাহর ওয়াদা পূর্ণ হয়ে যায় অবশ্য আল্লাহ নিজের ওয়াদার ব্যতিক্রম করেন না ولقد استهزئ برسل من قبلك فأمليت للذين كفروا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 এই যে তার পাদদেশে নদী প্রবাহিত হচ্ছে তার ফলসমূহ চিরস্থায়ী এবং তার ছায়ার বিনাশ নেই এ হচ্ছে মোত্তাকিদের পরিণাম অন্যদিকে সত্য অমান্যকারীদের পরিণাম হচ্ছে জাহান নামের আগুন والذين آتيناهم الكتاب يفرحون بما, بما أنزل إليك ومن الأحزاب من ينكر بعضه قل إنما أمرت أن أعبد الله أن أعبد الله ولا أشرك به إليه أدعو وإليه مآب وكذلك أنزلناه حكما عربيا ولئن اتبعت أهواءهم بعدما جاءك من العلم হে নবী যাদেরকে আমি আগে কিতাব দিয়েছিলাম তারা তোমার প্রতি আমি যে কিতাব নাসিল করেছি তাতে আনন্দিত আর বিভিন্ন দলে এমন কিছু লোক আছে যারা এর কোনো কোনো কথা মানে না তুমি পরিষ্কার বলে দাও আমাকে তো শুধুমাত্র আল্লাহর বন্দিগি করার হুকুম দেয়া হয়েছে এবং তার সাথে কাউকে শরিক করা থেকে নিষেধ করা হয়েছে কাজে আমি তাঁরই দিকে আহ্বান জানাচ্ছি এবং তাঁরই কাছে আমার প্রত্যাবর্তন এ হৃদায়তের সাথে আমি এ আরবি ফরমান তোমার প্রতি নাজিল করেছি এখন তোমার কাছে যে জ্ঞান এসে গেছে তা সত্ত্বেও যদি তুমি লোকদের খেয়াল খুশির তাবেদারি করো তাহলে আল্লাহর মোকাবেলায় তোমার কোনো সহায় থাকবে না আর কেউ তার পাঁকড়াও থেকেও তোমাকে বাঁচাতে পারবে না ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذرية وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله لكل أجل كتاب يمحو الله ما يشاء ويثبت عنده أم الكتاب وإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك فإنما عليك البلاغ وعلينا الحساب তোমার আগেও আমি অনেক রসুল পাঠিয়েছি এবং তাদেরকে স্ত্রী ও সন্তান সন্ততি দিয়েছি আর আল্লাহর অনুমতি ছাড়া নিজেই কোনো নিদর্শন এনে দেখাবার শক্তি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 না আমি এ ভূখণ্ডের ওপর এগিয়ে চলছি এবং এর গণ্ডি চতুর্দিক থেকে সংকুচিত করে আনছি আল্লাহ রাজত্ব করছেন তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কেউ নেই এবং তার হিসেব নিতে একটু দেরি হয় না এদের আগে যারা অতিক্রান্ত হয়েছে তারাও বড় বড় চক্রান্ত করেছিল কিন্তু আসল সিদ্ধান্তকর কৌশল তো পুরোপুরি আল্লাহর হাতে রয়েছে তিনি জানেন কে কি উপার্জন করছে এবং শীঘ্রই এ সত্য অস্বীকারীরা দেখে নে কার পরিণাম ভালো নয় এ অস্বীকারীরা বলে তুমি আল্লাহর প্রেরিত নও বলো আমার ও তোমাদের মধ্যে আল্লাহর সাক্ষ্য যথেষ্ট এবং তারপর আসমানি কিতাবের জ্ঞান রাখে এমন প্রত্যেক